টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ আম্মা বায়াদ সম্মানিত দর্শক ও শ্রোতা আমি আপনাদের সম্মুখে কয়েকটি বক্তব্যের মাধ্যমে হাজ তার মাসআলা মাসাইল এবং কাবার প্রসঙ্গ তার ইতিহাস নিয়ে সর্বশেষে আলোচনা শুরু করেছি এর সাথে আমরা মদিনা এবং মদিনার সাথে হাজিদের কি সম্পর্ক সেটাও সংযুক্ত করার চেষ্টা করব আজকের এই ভাষণে এবং বক্তব্যে কাবার ঘরের এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ পাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাহ পাক বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তোয়াফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজগোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসত এবং তোয়াফ করতে আসত আবরাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মতোয়াল্লি বা তার খাদেম এমত অবস্থায় ক্রাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাই গিয়ে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খাদেম দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেব একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনিই তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই অত্যন্ত স্বাভাবিক জবাব দিয়েছিলেন আল্লাহর প্রতি সেই মুশ্রেকদের আস্থা ছিল অত্যন্ত দৃঢ় কাবার ঘরের পথে আসতেই আবরাহার বাহিনী আল্লাহ পাক ধ্বংস করে দিলেন পাখি দিয়ে শেতান রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আলম তারা কাইফ ফাআল রব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول পাখি তার মুখে ঠোঁটে এক পাথর দুই পায়ে দু পাথর এমনি করে উড়াল দিয়ে এসে সেখানে নিক্ষেপ করা শুরু করলো বর্তমান ফাইটারের মতো যে ফাইটারগুলো যেরকম বম্বিং করে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয় আল্লাহর ফাইটার ইল্লাহু আল্লাহ পাকের যে কত বাহিনী আল্লাহ পাকের যে কত যোদ্ধা রয়েছে মানুষ সেটা কল্পনা করতে পারে না বাতাস আল্লাহর ফাইটার তাপ আল্লাহর ফাইটার পানি আল্লাহর ফাইটার পাখি আল্লাহর ফাইটার সব কিছু যদি আল্লাহ চান যে কোনো কিছু দিয়েই প্রতিপক্ষকে শেষ করে দিতে পারেন কিছুই লাগে না সামান্য পাখি মুখে একটি পাথর দুই পায়ে দুইটি পাথর নিক্ষেপ করা শুরু করলো আব্রাহার বিশাল হাতির বাহিনী সেখানে নাস্তা নাবুদ হয়ে গেল এই হাতির বছর সোমবার রবিউল আউ্ল মাস এতে কোনো সন্দেহ নাই যে এই সময় আল্লাহ নবী জন্মগ্রহণ করেছিলেন কাবার ঘরের পবিত্রতা রক্ষা করতে হবে এবং কাবার ঘরের সাথে আরো যা যা পবিত্র জায়গা ঘোষণা দেওয়া হয়েছে সেগুলোরও পবিত্রতা রক্ষা করতে হবে আল্লাহ পাক বলেন রাজিম ذلك ومن يعظم شائر الله فإنها من تقوى القلوب যারা শায়েরকে আল্লাহর পবিত্র জায়গাসমূহকে পবিত্র বস্তুগুলোকে যারা সম্মান করে যারা তাজিম করে ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব সেটা হলো মানুষের আত্মার ভয় আত্মার তাকওয়া কাজে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ সাফা মারওয়াও হলো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত পবিত্র স্থান ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ বদন যেটা উট বা গরু যেটা কুরবানির জন্য নির্ধারিত হয় সেটাও আল্লাহর জন্য স্যাক্রিফাইসের জন্য নির্ধারিত কাজেই আল্লাহর এবং রসুল কর্তৃক নির্ধারিত কোনো পবিত্র জায়গা বা বস্তু ছাড়া কোনো কিছু মানুষ পবিত্র ঘোষণা করতে পারে না সারা পৃথিবীতে বহু ধর্মীয় উপাসনালয় হয়েছে বহুত মন্দির হয়েছে বহুত গির্জা হয়েছে বহুত কিছু হয়েছে বহুত মাজারকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কবরস্থানকে মানুষ পবিত্র স্থান বানিয়ে নিয়েছে পর্বতকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে নদীকে পবিত্র স্থান বানিয়ে নিয়েছে কিন্তু পবিত্র স্থান মানুষে বানালেই হয় না আল্লাহ এবং রাসুল যে স্থানকে বা যে বস্তুকে পবিত্র ঘোষণা করবেন সেটাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পবিত্র তাছাড়া কোনো কিছুই পবিত্র হতে পারে না এই জন্যই আল্লাহ নবী বলেছেন যে লাতুসাদ্দুর রেহাল ইল্লা ইলা সালাসাতে মাসাজেদ তিনটি মসজিদ ছাড়া পবিত্র মনে করে এবং সোয়াবের নিয়তে আর কোথাও যাওয়া যাবে না একটি হলো মসজিদে হাদা আমার এই মসজিদ আর একটি হলো কাবার ঘর আর একটি হলো বাইতুল মাকদেশ যেটা এখন মুসলমানদের হাতে নেই মুসলমানদের একার কল্পিতভাবে তাদের আয়ত্তে আসবে এটা নির্ধারিত হওয়া সত্ত্বেও সেটা মূলত অন্যের দখলে রয়ে গেছে ইহুদিদের দখলে রয়ে গেছে কাবার ঘরে যদি এক রাকাত সলাদ কেউ আদায় করে সেটা এক লক্ষ রাকাত সলাতের সব হয় কাজেই মানুষ কোনো জায়গাকে পবিত্র ঘোষণা করতে পারে না এবং সেটা পবিত্র হবেও না যদি সেখানে আল্লাহ এবং তার রাসুলের পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা না হয় এবং সেদিকে সোয়াবের নিয়তে সেখানে জিয়ারতে যাওয়ারও কোনো প্রশ্নই ওঠে না সম্মানিত দর্শক শ্রোতা আমি এখন কাবার ঘরের ফজিলত থেকে মদিনার দিকে আমি চলে যাব কাবার ঘর কিন্তু ইব্রাহিম আলাহ সাল্লাম পবিত্র করেছিলেন ইন্না ইব্রাহিমা হাররামা মক্কা ودعا لصاعها ومدها وانا حرمت المدينه ودعوت لصاعها ومدها আল্লাহ নবী বলেছেন ইব্রাহিম আলাইসালাম কাবার ঘর পবিত্র ঘোষণা করেছেন এবং সেটাকে তিনি হারাম ঘোষণা করেছেন আমি মদিনাকে পবিত্র ঘোষণা করলাম এবং মদিনাকে হারাম ঘোষণা করলাম তোমরা কেউ আর পবিত্রতাকে অপবিত্র করবে না লাইউ সাদুসাইদুহা এখানে কেউ কোনো জীব জন্তু পশু পাখি শিকার করতে পারবে না ওয়ালাইদাদু সাজারুহা এবং এর কোন গাছ ডালপালা ভাঙা যাবে না ইল্লাল এদ খের শুধুমাত্র ঘাস যদি হয় পশু পাখির খাওয়ার জন্য ওইটুকু করা যাবে কাবার ঘরের ওখানে না ঝগড়া করা যাবে না যুদ্ধ করা যাবে মান দেখাল হোক কেন এখানে যুদ্ধ নেই ঝগড়া নেই এখানে মারামারি নেই এখানে কাটাকাটি নেই যে ঢুকবে সে আমানতের মতো থাকবে সে নিরাপত্তা থাকবে অলায়ু নাফার উৎসাহে দোহা এখানকার কোনো শিকারকে বিতাড়িতও করা যাবে না কাউকে কষ্ট দেওয়া যাবে না এবং শিকার তো করাই যাবে না ডালপালা ভাঙ্গা যাবে না এমনটাই পবিত্র সেখানে থাকতে হবে নবী সাল্লাহ আলী সাল্লাম তেরো বছর মক্কায় অবস্থান করে সেখান থেকে তাকে মদিনায় হিজরত করতে হয়েছিল এবং মদিনায় তিনি দশ বছর কাটিয়েছেন মদিনাকে তিনি পবিত্র ঘোষণা করেছিলেন হজ্জের সাথে সম্পৃক্ত মদিনার যতটুকু ইতিহাস মদিনায় যতটুকু কর্তব্য ওইটুকুই শুধু সম্মানিত দর্শক শ্রোতাদের কাছে আমি তুলে ধরছি আল্লাহ নবী মদিনাকে পবিত্র ঘোষণা করেছেন তার প্রতিটি সায়ের জন্য প্রতিটি মুদ্রের জন্য তার প্রতিটি স্যারের জন্য সোটাকের জন্য প্রতিটি জিনিসের জন্য তিনি সেখানে বরকতের দোয়া করেছেন ইব্রাহিম আলাহিসাল্লামের দোয়া কবুল হওয়ার কারণে মক্কা পবিত্র হয়েছে আল্লাহর ঘর সেখানে পবিত্র এবং বরকতময় হয়েছে নবী সাল্লু আলি সাল্লামের দোয়ায় মদিনাও আল্লাহ পাক নিরাপদ করেছেন সেখানে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 অর্জন করতে কিভাবে তা কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সুন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় সালাম আলাইকুম রহমাতুল্লাহ হাজিদের জন্য মদিনায় যাওয়া হজ্জের কোনো রোকনও নয় হজ্জের কোনো শর্তও নয় হজ্জের কোনো সুন্নত নয় হজ্জের কোনো ওয়াজিবও নয় কিন্তু যারা আসবেন যেহেতু নবী সাল্লাহ আলি সাল্লাতামের স্মৃতি বিজড়িত সেখানে তার মসজিদ রয়েছে সুতরাং আপনারা মসজিদে নবীর জিয়ারতের জন্য বের হবেন যেখানে এক রাকাত সালাত আদায় করলে এক হাজার রাকাত সালাতের সোয়াব হয় এই নিয়তে যাবেন সেখানে উপস্থিত হবেন উপস্থিত হয়ে আল্লাহ নবী বলেছেন আমার ঘর এবং আমার যে খোদ বাদার মেম্বার দুটির মাঝখানে জান্নাতের একটি অংশ রয়েছে তোমরা এখানে বেশি বেশি আবাদত করতে পারো সেখানে যারা সুযোগ পান এখন সেটা ঘেরাও দেওয়া আছে চিহ্নিত করা রয়েছে সেখানে যারা আপনারা যাবেন তারা ইনশাআল্লাহ এই জায়গাটায় সালাত আদায় করার চেষ্টা করবেন সোয়াব বেশি হবে মসজিদে নবীর যে কোনো জায়গায় যেটা মসজিদ নবীর অন্তর্গত যে কোনো জায়গায় সালাত আদায় করলেই আপনারা ইনশা আল্লাহ বিশাল সোয়াবের ভাগে হবেন এতে কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ যদি এখলাসের সাথে আদায় করে থাকেন সেখানে যেহেতু গেছেন আল্লাহ নবীর কবরের কাছে গিয়ে সোজা সালাম দিবেন পৃথিবীর জীবন হিসাবে জীবিত মনে করে এই সালাম দিবেন না কেন তিনি পৃথিবীর জীবন থেকে সরে আখেরাতের জগতে চলে গেছেন তিনি জীবিত কিন্তু বারজাখি ভাবে কবরের জীবিত এবং ক্রামতের মাঠে যে ধরনের জীবিত থাকবেন সেই জীবিত না আল্লাহ নবী বলেছেন সাল্লু আলাইয়া ফাইন্না সলাতাকুম তাবলুগনি হাইসমা কুনতুম আমার উপর তোমরা সালাম এবং সালাদ পেশ করো তোমরা যেখান থেকেই সালাম দেবে সালাদ করবে আমার কাছে তা এমনিতে পৌঁছে যাবে অন্য হাদিসে এসেছে আমার কাছে তোমরা সালাম করলে আমার ভিতরে রুহ পুনর্জীবিত করে দেওয়া হয় বা পুনর্স্থাপিত করা হয় তার মানে আল্লাহ নবী পৃথিবীর জীবন হিসাবে তিনি মৃত কিন্তু বারজাকে জীবন তিনি পেয়ে যান তখন সেখানে তার রুহ আবার ফেরত দেওয়া হয় তখন তিনি তার জবাব দিতে পারেন কাবার ঘরের এতটাই মর্যাদা যদি কেউ কাবার ঘরের মধ্যে কোনো জুলুম করতে যায় আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে দিবেন এটাই আল্লাহর পক্ষ থেকে কথা রয়েছে আল্লাহ পাক তাকে তিনি শাস্তি দিবেন কাজে এই কাবার ঘরে যদি কেউ কটাক্ষ করে এখানে কেউ যদি আক্রমণ করতে আসে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন দুনিয়াতেও এবং আখেরাতেও এটা আল্লাহ পাক বলে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই মাসে আবরাহা কাবার ঘর ভাঙ্গার জন্য এসেছিল তার ধারণা ছিল যে পৃথিবীর মানুষগুলো কাবার ঘর তোয়াফ করতে আসে সেখানে হজ করতে আসে তাহলে এখানে কেন আসবে না অনেক সাজগোজ করে অনেক সুসজ্জিত করে অনেক সেখানে খরচা করে বিশাল সুন্দর এক ঘর বানালো কিন্তু তার ঘরের কাছে পৃথিবীর কেউ যেত না সবাই ঘুরে ফেরে কাবার ঘর যেটা সামান্য পাথর দিয়ে নির্মিত সেখানেই লোকেরা হজ করতে আসতো এবং তোয়াফ করতে আসতো আব্রাহা বিশাল হাতির বাহিনী নিয়ে যখন কাবা ধ্বংস করতে আসলো নিজের হিংসা চরিতার্থ করার জন্য আব্দুল মোত্তালেব আল্লাহ নবীর দাদা তখন কাবার ঘরের মোতওয়াল্লি বা তার খাদেম এমত অবস্থায় ক্রাইশরা এবং কাবার আশপাশে যারা থাকে তারা সবাই গিয়ে বলল হে আব্দুল মোত্তালেব আপনি তো কাবার ঘরের খাদেম দায়িত্ব পালন করেন আবরাহা কাবার ঘর ধ্বংস করতে আসছে বিশাল হাতির বাহিনী নিয়ে আপনি তো কোনো প্রস্তুতি নিচ্ছেন না তাদেরকে প্রতিহত করার জন্য আপনি তো আমাদেরকে ডাক দিচ্ছেন না কোনো ব্যবস্থা গ্রহণ করছেন না কেন করছেন না তখন আব্দুল মোত্তালেব একটি সাধারণ জবাব দিয়েছিল আমি তো উটের মালিক ওরা আমার অনেক উট নিয়ে গেছে আমি উট বাঁচানোর চেষ্টা করব উট উদ্ধারের চেষ্টা করছি কিন্তু কাবার ঘরের মালিক তো আমি না কাবার ঘরের মালিক যিনি আল্লাহ তিনিই তার কাবার ঘর বাঁচাবেন এ নিয়ে তোমার এবং আমার এত চিন্তা করার কোনো প্রয়োজন নেই কবরের কাছে গিয়ে আল্লাহ নবীকে পৃথিবীর জীবনের জীবিত মনে করা কেন্দ্র সেটা কে আকিদা তিনি কবরে চলে গেছেন তিনি যদি পৃথিবীর জীবনে জীবিতই থাকবেন জীবিত মানুষকে সাহাবারা কবর দিবেন কেন জীবিত মানুষকে কবর দেওয়া জাহেজ নয় সুতরাং এতে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ নবীকে সালাম করতে হবে হজরত আবু সালাম করতে হবে ওমরকে সালাম করতে হবে অনেকে হজরত আবু বকর এবং অমরকে সালাম করেন না এটাও কিন্তু কোনো অবস্থায় বৈধ নয় সাহাবাদের সম্মান করতে হবে সম্মানিত উপস্থিতি আল্লাহ নবীর কবর স্পর্শ করা সেখান থেকে তাবারুক নেওয়া আল্লাহ নবীর কবর থেকে কিছু চাওয়া হে নবী আমাকে কিছু দিন হে নবী আমার গুণা মাফ করুন হে নবী আমি আপনার কাছে চাইতে এসেছি ইত্যাদি কোনো কিছু করা যাবে না চাওয়া হবে একমাত্র আল্লাহ ওয়াহদাহর কাছে সুতরাং কবর থেকে বরকত নেওয়ার চেষ্টা করা আল্লাহ নবীর কাছে কিছু চাওয়া এটা স্পষ্ট শেরকের অন্তর্গত এটা কেউ করবেন না এমনকি শাহ উলিউল্লা দেহনবী হালে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন লে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাতামের নামে বেশ কিছু হাদিস বানানো হয়েছে যেগুলো জাল এবং জয়ীব বানানো হয়েছে কেউ কেউ বলে থাকেন যে নবী সাল্লাহ আলী সাল্লাতাম বলেছেন মন হাজ্জা ওয়ালামিয়াসুরনি ইয়াসুরনি ফকাত জাফানি যে ব্যক্তি হজ করলো কিন্তু আমার জিয়ারত করলো না সে আমার সাথে অসৎ আচরণ করলো এ হাদিস বানাউঠি কেউ কেউ বলেছেন মান জারানি বায়দামাতি কান্নামা জারানি ফি হায়াতি যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমাকে জিয়ারত করলো সে যেন আমার জীবিত অবস্থায় আমাকে জিয়ারত করলো এই হাদিস বিভিন্ন কেতাবে বর্ণিত থাকলে আগেরটা দ্বারা কুতনি এবং এমনি আদিতে রয়েছে এবং এইগুলা ওই সকল কেতাবে রয়েছে যেগুলার কোনো সত্য কোনো ভিত্তি নেই অত্যন্ত দুর্বল যেগুলা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য কোনো হাদিসই নয় আরো বানানো হয়েছে হাদিস মানসার কবরি হাল্লাতলাহু যে ব্যক্তি আমার মৃত্যুর পরে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সাফাত একেবারে অজেব হয়ে পড়বে এমন ধরনের কথা নাই কেন সাফাতের অধিকার আল্লাহর পক্ষ থেকে কেয়ামতের দিন দেওয়া হবে আল্লাহ যার জন্য অনুমতি দিবেন তার আল্লাহ করতে পারবেন এই সকল জাল হাদিস এবং হাদিস হাদিসের নামে জাল করে এবং জয়ীফের কথা দিয়ে ইত্যাদি ইত্যাদি বহু উৎকৃষ্টা কাহিনী বানানো হয়েছে যেটা কোনো অবস্থাতে শুদ্ধ নয় মুসলমানরা এবাদত করবে বন্দি করবে হজ করবে মদিনায় যাবে বিশুদ্ধ দলিল এবং প্রমাণের উপর ভিত্তি করে বানাউটি কোনো কিছুর উপরে নয় সেখানে কোবার ফজিলত রয়েছে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ঘর থেকে অজু করলো অজু করার পরে কোবায় গেল কোবায় গিয়ে দুই রেখাত নামাজ পড়লো তার ওমরার পরিমাণ সোয়াব হয়ে গেল এ হাদিস গ্রহণযোগ্য আল্লাহ নবী মাঝে মাঝে কোবার মসজিদে যেতেন সেখানে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতেন এটাও সহি হাদিস রয়েছে সহি হাদিসে যতটুকু রয়েছে অতটুকুই আমরা আমল করব। সেখানেই বরকত হবে সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবাদত কবুল হওয়ার জন্য দুইটি শর্ত একটি হলো তার দলিল থাকতে হবে কোরআন এবং সুন্নায় তথা স্পষ্ট প্রমাণ থাকতে হবে এক আর দ্বিতীয় হলো এখলাস থাকতে হবে আমি এবাদতটি আল্লাহর জন্য করছি মানুষের জন্য করছি না দুইটা শর্ত যদি পুরানা হয় তাহলে আপনি এবাদতের নামে যত কিছুই করেন না কেন কোনোটাই কবল হবে না বাকি উল কাদ সেখানে গিয়ে কান্নাকাটি করে সেখানে মানুষের কাছে তারা হাত তুলে চাইতে থাকে সেখানে গিয়ে হাত তুলে দোয়া করতে থাকে সেখানে নিয়ম হলো আল্লাহ নবী যে দোয়াটি শিখিয়েছিলেন সেটা আসসালাম আলাইকুম ইয়া আহলাল আনতুম আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার আল্লাহ নবী কবরের কাছে গিয়ে যে দোয়া করতেন আপনারা হাজির সাহেবেরা নিজেরা সেখানে গিয়ে কিছু না চেয়ে সে আসসালাম আলাইকুম আহলাল কবুর নবী সাল্লু আলী সাল্লাতামের পক্ষ থেকে নির্ধারিত যে জিয়ারতের তরিকা আছে যে কবরের কাছে গিয়ে যা পড়ার তরিকা আছে সেটাই আপনার পড়বেন কবর থেকে আপনাকে কেউ কিছু দিতে পারে না কবর বসি আপনার পাইতে পারে আপনার দোয়া যদি কবুল হয় তার জন্য দোয়া করেন তাহলে তার লাভ হতে পারে আল্লাহ নবী বলেছেন এজা মা তাবনে আদম ইন কাতা আনহু আমালহু থালাস মানুষ যখন মরে যায় তখন তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায় ইল্লামিন থালাস তিনটি জিনিস সদাকাতেন জারিয়া আও এলমিন ইউনতাফবিহি আও ওয়ালাদিন সোয়ালেহনি ইয়াদউলাহু তিনটা জিনিস যায় একটি হলো সদাকা জারিয়া পৃথিবীতে ভালো কাজ করে গেছেন মানুষের উপকারের কাজ করে গেছেন মাদ্রাসা বানিয়েছেন মসজিদ বানিয়েছেন পুকুর কেটে দিয়েছেন টিবল করে দিয়েছেন মানুষের জন্য উপকারের স্থায়ী ব্যবস্থা করে দিয়ে গেছেন সদা কাতুন জারিয়া উন্নত বই পুস্তক আপনারা দিয়ে গেছেন এমনকি পিস টিভির থেকে যে দিন প্রচারের ব্যবস্থা করা হয়েছে এটাও সদাকাত জারিয়া ইনশা আল্লাহ যারা এখানে পরিশ্রম করছেন যিনি আর প্রতিষ্ঠাতা এবং এই পিস টিভিতে যারা এখানে ফিল্ম শুটিং করছেন পরিশ্রম দিচ্ছেন এটাও ইনশাআল্লাহ কবরে যাওয়ার পরে সদাকায় জারিয়া হিসাবে দিন প্রচারের মাধ্যম হিসাবে আমরা যদি নিয়ত রাখি ইনশাল্লাহ আল্লাহর কাছে মৃত্যুর পরে সদাকায় জারিয়া হিসেবে গণ্য হবে আর এলমিন ইমতাফবিহি এলিমের কাজ যারা করে যায় কোরআনের খেদমত হাদিসের খেদমত কোরআনের লেখা হাদিসের লেখা ইসলামের উপরে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক লেখা এলমুন ইমতাফবিহি সেগুলাও ইনশাআল্লাহ সদাকাতে জারিয়া হিসেবে গণ্য হবে আউ্লাদিন সোয়ালহীন ইয়াদ সুসন্তান যে রেখে যান তারা যদি দোয়া করেন তাহলে সেটাও সদাকায় জারিয়া হিসাবে গণ্য হয়ে কবরের মধ্যে পাবে অলাদিন সালেহনিয়াদুল্লাহু সুসন্তান পৃথিবীতে রেখে যাওয়া তাদেরকে দোয়া কালাম শিখিয়ে যাওয়া কোরআন হাদিস শিখিয়ে যাওয়া এবং তারা যেন দোয়া করতে পারে সেমনভাবে করে অন্যান্য আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হোক কোনো সমস্যা নেই বিজ্ঞান শিখুক দর্শন শিখুক ডাক্তারি শিখুক ইঞ্জিনিয়ারিং শিখুক যা শিখে শিখুক কিন্তু তারা যেন কোরআন শিখে এবং হাদিস শিখে এবং সে অনুযায়ী যেন পিতা মাতার জন্য যেন দোয়া করতে পারে এতটুকু সবার করতে হবে কাজেই বাসি কিছু দিতে পারে না তারা পেতে পারে তাদের জন্য দোয়া করলে তারা ইনশাআল্লাহ সেটা পাবেন সুতরাং কবরের কাছে গিয়ে কেউ কিছু চাবেন না সেখান থেকে অনেকে মাটি নিয়ে যায় মুখে সেটা স্পর্শ করে উহুদ পর্বতের কাছে যায় তারপরে কোথায় কোথায় কোন পর্বতে পর্বতে চলে যায় বদরের পরান্তরে চলে যায় মনে করে যে সেখানে গেলে না জানি কত সব হবে কত ফজিলত হবে কত বরকত হবে কিন্তু না যেখানে শরীয়তের দলিল নাই সেখানে কোনো বরকত হবে না যেখানে শরীয়তের বিধিবিধান নাই সেখানে কোনো সব হবে না সেটা মাখলেও হবে না কিছুই হবে না গাছ কাটা ঘাস কাটা পাখি তাড়ানো ইত্যাদি নিষিদ্ধ রয়েছে আল্লাহ নবী সেটা নিষিদ্ধ করেছেন ইনশা আল্লাহ আমরা যখন হাজ্যের পরে বা এমনিতে মদিনা যাব মদিনার পবিত্রতা রক্ষা করব সেখানে সালাত আদায় করব আমরা আল্লাহ নবীর রাউদা গিয়ে তার এখন যেটা করা হয়েছে আগে তো আল্লাহ নবীর কবরের চতুর্পার্শ্বে সেখানে তো কাওয়ালি হতো সেরেক হতো বেদাত হতো বাদশাহ ইবিনে সৌদ এই বংশকে আল্লাহ পাক গ্রহণ করুন যে গোটা সৌদি আরব থেকে সেরেক এবং বেদাত উৎখাত করেছেন আল্লাহ নবীর কবরের পাশ থেকে যত সেরেক বেদাত কাওয়ালি খান হতো কবর অনেক উঁচা করা হয়েছিল সেখানে চেষ্টা করা হতো সেখানে চাওয়া হতো সেটাকে পবিত্র করেছেন এবং বাদশাহ আব্দুল আজিজকে আল্লাহ পাক গ্রহণ করুন তিনি সেটাকে অত্যন্ত দিনই কায়দায় নিয়ে এসেছিলেন তাদেরকে আল্লাহবাক যাচাই খায় আর কোন এতটুকু করার জন্য আমরা এতটুকু বলার পরে আর আল মাবরুর লাইসালাহ জাজাউন ইল্লাল জান্না হাজ্জি মাবরুর তার যাজা হলো জান্নাত আমরা হজ শেষ করে মক্কা মদিনায় জিয়ারত শেষ করে যখন দেশে যাব তখন যেন আমরা নিষ্পাপ থাকতে পারি আমাদের মৃত্যু যেন ইনশাআল্লাহ নিষ্পাপ অবস্থা হয় আমাদের হজ যেন কবুল হয় এতটুকু বলে আমি আমার বক্তব্য শেষের দিকে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতহ ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI Al Rayan bank Quadrant Court আটচল্লিশ Calthorpe Road Birmingham UK post code B one five one H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three SWIFT BIC code I BO BGB double two IBAN B five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি পরিবেশ কুসংস্কার কিভাবে আমাদের আকিদার মধ্যে ঢুকেছে এটা একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী পথ প্রদর্শন না থাকার কারণে কুসংস্কার গুলো চলে আসে এগুলো আসলে শরিয়া সম্মত না ফলপ্রসূ আলোচনা নবী তিনি বলেন জাহেলি যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুল রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজামান বিন আবদুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হোসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ বান্দা সে আল্লাহ সুবহান হওয়া উপর এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলে আল্লাহ সুবহান হওয়া আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা প্রতি শুক্রবার রাত সাড়ে নটায় আপ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়